আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন আব্দুর রহমান ইবনু আউফ রদিল্লাহ তাল্লাহ্ন মদিনায় আসলে নবী সাল্লাহ আল্লাহ তার এবং সাদ ইবনু রাবি আল আনসারি রদিল্লাহ তাল্লাহ্ন এর মধ্যে ভ্রাতৃবন্ধন গড়ে দিলেন এ আনসারির দুজন স্ত্রী ছিল সাদ রদিল্লাহ তাল্লাহ্ন আব্দুর রহমান রদিল্লাহ তাল্লাহ্নকে নিবেদন করলেন আপনি আমার স্ত্রী এবং সম্পদের অর্ধেক নিন তিনি উত্তরে বললেন আল্লাহ আপনার স্ত্রী ও সম্পদে বারাকাত দিন আপনি আমাকে বাজার দেখিয়ে দিন এরপর তিনি বাজারে গিয়ে পনির ও মাখনের ব্যবসা করে লাভবান হলেন কিছুদিন পর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার শরীরে হলুদ রং এর দাগ দেখতে পেলেন এবং জিজ্ঞেস করলেন হে আব্দুর রহমান তোমার কি হয়েছে তিনি উত্তরে বললেন আমি এক আনসারি মেয়েকে বিয়ে করেছি নবী সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কত মাহার দিয়েছ তিনি উত্তরে বললেন খেজুরের আটি পরিমাণ স্বর্ণ নবী সাল্লাহ সাল্লাম বললেন ওয়ালিমার ব্যবস্থা করো একটি বকরি দিয়ে হলেও